little red hen. বহুকাল আগে এক খামারে এমন আকাল দেখা দেয় যে প্রাণীদের খাবার মতো কিছুই থাকে না ওদের প্রচন্ড খিদে পায় তাই ওরা রেধে খাবার সিদ্ধান্ত নেয় ছোট্ট লাল মুরগি গমের বীজ পায় ও দৌড়ে যায় বন্ধুদের বলতে হয়তো ওরাও কেউ ওই বীজ পুঁততে সাহায্য করবে কে আমায় বীজ পুঁততে সাহায্য করবে গরু তুমি কি আমায় বীজ পুঁততে সাহায্য করবে আমি না আমি নেই বাইরে খুব রোদ্দুর শুকর তুমি আমায় বীজ পুঁততে সাহায্য করবে আমি না আমি নেই বাইরে খুবই রোদ্দুর কুকুর তুমি কি আমায় বীজ পুঁততে সাহায্য করবে আমি না আমি নেই বাইরে খুবই রোদ্দুর ঠিক আছে তাহলে আমি একাই এই কাজ করব অবশেষে ছোট লাল মুরগি নিজে একাই ওই বীজটা মাটিতে পোতে বেশ কয়েকদিন কেটে যায় সেটা ছিল রোদ ঝলমলে একটা দিন তারপর নামে বৃষ্টি ছোট্ট লাল মুরগি বীজ তোলার কথা ভাবে কে আমায় বীজ তুলতে সাহায্য করবে গরু তুমি কি আমায় বীজ তুলতে সাহায্য করবে আমি না আমি নেই এত সুন্দর আবহাওয়ায় কোনো কাজ করা যাবে না শুকর তুমি কি আমায় বীজ তুলতে সাহায্য করবে আমি না আমি নেই এত সুন্দর আবহাওয়ায় কোনো কাজ করা যাবে না কুকুর তুমি কি আমায় সাহায্য করবে আমি না আমি নেই এত সুন্দর আবহাওয়ায় কোনো কাজ করা যাবে না আচ্ছা তাহলে আমি একাই করব অবশেষে ছোট লাল মুরগি বাগানের সব গাছ কাটা এবং যত্ন নেওয়ার কাজ একাই করে বেশ কয়েক সপ্তাহ কেটে যায় সূর্যের আলোতে গম পেকে যায় আর ফসল তোলার সময় চলে আসে গমের গাছ বেশ অনেকটা লম্বা আর মজবুত হয় তাই ছোট্ট লাল মুরগি সিদ্ধান্ত নেয় বন্ধুদের বলবে গম ছাড়াতে সাহায্য করতে গরু তুমি কি আমায় গম তুলতে সাহায্য করবে আমি না আমি নেই আজ আমি আমার ঘরে বিশ্রাম নিতে চাই শুকর তুমি কি আমায় গম তুলতে সাহায্য করবে আমি না আমি নেই আজ আমি কাদায় খেলতে চাই কুকুর তুমি কি আমায় সাহায্য করবে আমি না আমি নেই আজ আমি কুকুরদের ঘরে আমার জন্য হাড় খুঁজব আচ্ছা তাহলে আমি একাই করব কেউ ছোট্ট লাল মুরগিকে সাহায্য করে না তাই আরেকবার ওকে একাই সব কাজ করতে হয় ও একাই গম তুলতে শুরু করে গম তোলার পর ও বন্ধুদের বলে ওকে গম ভেঙে আটা বানাতে সাহায্য করতে কে আমায় গম ভেঙে আটা বানাতে সাহায্য করবে গরু তুমি কি আমায় গম ভেঙে আটা বানাতে সাহায্য করবে আমি না আমি নেই আমার দুধ দেওয়ার সময় হয়ে গেছে শুকুর তুমি কি আমায় আটা বানাতে সাহায্য করবে আমি না আমি নেই আমার যে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে কুকুর তুমি কি আমায় সাহায্য করবে আমি না আমি নেই আমার যে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি একাই করব অবশেষে ছোট লাল মুরগি সব গম একাই পিষে আটা তৈরি করে ও ভাবে এই আটা দিয়ে পাউরুটি বানাবে ওর বন্ধুদের শেষবারের মতো ওকে সাহায্য করবার সুযোগ দিতে চায় কে আমায় সাহায্য করবে আটা দিয়ে পাউরুটি বানানোর জন্য গরু তুমি কি আমাকে পাউরুটি বানাতে সাহায্য করবে আমি না আমি নেই আমি এই কাজ জানি না শুকর তুমি কি আমায় এই আটা দিয়ে পাউরুটি বানাতে সাহায্য করবে আমি না আমি নেই আমি তো এই কাজ করতেই জানি না তুমি কি আমাকে সাহায্য করবে পাউরুটি বানাতে আমি না আমি নেই আমি তো এই কাজ করতেই জানি না ঠিক আছে তাহলে আমি একাই করব ছোট্ট লাল মুরগি আটা দিয়ে পাউরুটি বানানোর কাজ একাই করে পাউরুটি তৈরি হওয়ার পর ও কিছুক্ষণ রেখে দেয় ঠান্ডা হতে তারপরও বুঝতে পারে এবার সময় হয়ে গেছে পাউরুটি কেটে খাওয়ার ও এদিক ওদিক তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না আমি ভাবছি কে আমাকে পাউরুটি খেতে সাহায্য করবে আমি আছি আমি আছি আমি আছি না তোমরা খাবে না আমি সব কাজ একাই করেছি তাই আমার পরিশ্রমের ফল আমিই পাবো তা হলো এই পাউরুটি